দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিনে রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিনে রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিনে রঙিন হয়েছে কত বীর শহীদের খুনে এদেশ স্বাধীন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে এই দেশের পাড়ায় পাড়ায় নামলো খুশির ঢল আবাল বৃদ্ধ যুবক কারণ এই চোখে জল এই দেশের পাড়ায় খুশির ঢোল আবাল বিদ্যু যুবক কারণ এই কো চোখে জল আজি দুঃখ ভুলে সবার মুখে হাসি ফুটেছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে লাল সবুজের পতাকাতে অঙ্কিত নিশান হাসি মুখে সবাই যেন গাইল বিজয় গান লাল সবুজের পতাকাতে অঙ্কিত নিশান হাসি মুখে সবাই যেন গাইল বিজয় গান সেই স্বাধীনতা সবার হৃদয় যেন কেড়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে শহীদদের উপরে জানাই হাজারো সালাম যাদের ত্যাগে দেশটা মোরা স্বাধীন পেলাম শহীদদের উপরে জানাই হাজারো সালাম যাদের ত্যাগে দেশটা মোরা স্বাধীন পেলাম আহা জীবন বাজি রেখে যারা লড়াই করেছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে বিশ্বখ্যাতি ছিলাম মোরা বীর বাঙালি নামে জীবন বাজি রেখে লড়ছি মাতৃভূমির টানে বিশ্বখ্যাতি ছিলাম মোরা জীবন বাজে রেখে লড়ছে মাতৃভূমির টানে সেই বীরত্ব তাই সোনার বাংলা স্বাধীন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিনে রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিনে রঙিন হয়েছে অকুত ভয় বীর বাঙালির নেই কপরা জয় মরলে শহীদ বাসলে গাজী দুটোই তাদের জয় ও কুত ভয় বীর বাঙালির নেই কপরা জয় মরলে শহীদ বাঁচলে গাজী দুটোই তাদের জয় তাই শাহাদাতের নেশায় তারা লড়াই করেছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে কত বীর শহীদের খুনে এদেশ স্বাধীন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিন রঙিন হয়েছে হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিনে রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিনে রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিনে রঙিন হয়েছে দেশে খুনের বন্যা বহিছে রক্তে জমিনে রঙিন হয়েছে শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন বিশিষ্ট গীতিকার সুরকার ও ইসলামী সঙ্গীত শিল্পী রহমতুল্লাল হাবিবের কণ্ঠে বিপ্লবী পরিবেশনা বিশ্বনবীর ব্যঙ্গ কেন